আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক বৃন্দ এর পূর্বে যে দর্শগুলি ছিল আমরা ভালোবাসা সম্পর্কেও শুনেছি এবং আমরা ভয়ভীতি সম্পর্কেও শুনেছি এবং আমরা এরপরে দর্শে যেটি শুনলাম সে বিষয়টি ছিল তাওয়াক্কুল আল্লাহ সুবাহ আল্লাহর উপর কিভাবে আমরা তাওয়াক্কুল করব কিভাবে আল্লাহর পর আমরা ভরসা করব এবং এ ভরসা কখন আমাদের তাওহিদ অনুযায়ী হবে আর এ ভরসার কারণে অন্যের উপর যদি এ ভরসা এ তাওয়াক্কুল হয় তাহলে আমরা কখন শেরকে লিপ্ত হয়ে যাব সে সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আজকে আমরা যে অধ্যায়টি শুরু করব সে অধ্যায়টি লেখক রহমহল্লা তিনি একটি আয়াত দিয়েই এ অধ্যায় শুরু করেছেন অধ্যায়ের কোনো বিশেষ শিরোনাম দেননি অধ্যায়টি যে আয়াত দিয়ে শুরু করেছেন সেটি হচ্ছে সুরা আরাফ এর নিরানব্বই নম্বর আয়াত আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন আফা আমিনু মাকরাল্লাহ ফালায়ামানু মাকরাল্লাহ ইল্লাল কৌমুল খাসিরুন আফা আমিনু মাকরাল্লাহ তারা কি আল্লাহ রাবুল্লাহ আলমিনের পাকরাও থেকে নিজেদেরকে নিরাপদ মনে করেছে প্রকৃতপক্ষে আল্লাহ রাবুল্লাহ আলমিনের পাকরাও থেকে নিজেদেরকে নিরাপদ মনে করতে পারে না কেবলমাত্র যারা ক্ষতিগ্রস্ত তারাই মনে করতে পারে আল্লাহ রবুল্লা আলমিনের পাকড়াও থেকে নিরাপদ একটি ধায় যেটি আমাদের জীবনে অনেক সময় আমরা এই বিষয়গুলির সম্মুখীন হয়ে থাকি জন্য এই লেখক রাহমহল্লা এ আয়াত দিয়ে যে অধ্যায় বেঁধেছেন এবং এখানে যেগুলি যেগুলি আলোচনা নিয়ে এসেছেন সেগুলি মূলত দুটি বিষয় একটি বিষয় হলো আল্লাহ রাবুল্লাহ আলমিনের আজাব থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের শাস্তি থেকে বা আল্লাহ রাবুল্লাহ আলমিনের পাকরাও থেকে আমরা কখনো নিজেকে নিরাপদ মনে করতে পারি না বরং আমাদের এই ভয় থাকতে হবে যে কখনো যে কোনো মুহূর্তে আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি আজাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন যে কোনো মুহূর্তে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে পাকড়াও করতে পারেন যে কোনো মুহূর্তে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমরা কত নয় কত অপরাধ করে চলছি যে কোনো মুহূর্তে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে শাস্তি দিয়ে ফেলতে পারেন এই ভয়টি আমাদের মাঝে সবসময় থাকতে হবে দ্বিতীয় বিষয় আবার এই ভয় নিয়েই একেবারে সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকব তা নয় বরং আবার আল্লাহ সুবাহ তাল্লার প্রতি আমাদের একটা আশা আকাঙ্ক্ষাও থাকতে হবে সে বিষয়টি হলো ওয়ালকানু তুমির রহমতিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের রহমত থেকে কখনো আবার নিরাশও হওয়া যাবে না আল্লাহ রাবুল আলমিনের ভয় থেকে যেমন নিরাপদ হওয়া যাবে না ঠিক হবে আল্লাহ রাবুল আলমিনের রহমত থেকেও নিরাশ হওয়া যাবে না অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের রহমতেরও আশা রাখতে হবে আবার আল্লাহ রাবুল্লাহ আলমিনের শাস্তিরও ভয় রাখতে হবে এই দুটোকেই ব্যালেন্স করে আমাদের জীবন পরিচালনা করতে হবে তাহলে আমরা সঠিক পথে পরিচালিত হতে পারবো ইনশা আল্লাহ এক্ষেত্রে উদাহরণ দিতে গিয়ে বলা হয় যে একটা পাখি একটা পাখি যেমন তার দুটি ডানা সমানভাবে ভর দিয়ে পাখিটি উড়ে যদি একটা ডানা দুর্বল হয়ে যায় বা একটা যেন কমে যায় বা থেমে যায় পাখি কিন্তু আর উড়াতে পারে না যতক্ষণ দুটি ডানা সমানভাবে চলে ততক্ষণ পর্যন্ত সেই পাখি সুন্দরভাবে উড়াতে পারে তো একজন মমিন তার সুন্দর ইমান নিয়ে ততক্ষণ পর্যন্ত থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত তার দুই সাইডের বিষয়টা তার মাঝে থাকবে সে আল্লাহর আজাবের ভয়ে একেবারে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে এমন হবে না বরং আল্লাহর আজাবকেও ভয় করতে হবে যে কোন মুহূর্তে আল্লাহর কোন শাস্তি এসে যেতে পারে আল্লাহ আমাকে কোন আজাব দিয়ে ফেলতে পারেন এ ভয়টাও রাখতে হবে সাথে সাথে আবার আল্লাহ রাবুল আলমিন তিনি রাহমানুর রাহিম তিনি দয়ার সাগর তার দয়া আমাকে দিবেন সেই দয়া থেকে আমি কখনো নিরাশ হব না এই আশা আকাঙ্ক্ষাও রাখতে হবে এই দুটি সাইড নিয়েই চলতে হবে প্রিয় বন্ধুরা এখানে যদি কেউ একটি সাইড নিতে যায় আরেকটিকে ছেড়তে যায় তাহলে অবশ্যই তার ইমানে বড় ধরনের খলাল এসে যাবে ইমানে বড় ধরনের ত্রুটি এসে যাবে তা কি যেগুলি বলা হয় যে বিভিন্ন রকমের যেগুলি দল রয়েছে তার মধ্যে একটি দল হলো মর্জিয়া সম্প্রদায় এই মর্জিয়া সম্প্রদায় তাদের আকিদা বিশ্বাস হলো তারা মুসলমান বলে পরিচয় দেয় তাদের আকিদা বিশ্বাস হলো এই যে আমি কিছু জানবো এবং অন্তর দিয়ে বিশ্বাস করব এটার নামে হলো ইমান কোনো কিছু পালন করতে হবে আমাকে এটার দরকার নেই আমাদের সমাজে যেমন একটা কথা বলি কাউকে যদি বলি ভাই নামাজ পড়েছেন জবাব দেয় যে নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে জবাব দেয় যে আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে এই আকিদাটা হলো একটা সম্প্রদায়ের সেটার নাম হলো মর্জিয়া দল মর্জিয়া সম্প্রদায় তো এদের আকিদা বিশ্বাস হলে এই যে আমি যতই অপরাধের কাজ করি না কেন আমার ইমানের কোনো ঘাটতি আসবে না আমি ইসলামের ফরজগুলি পালন করি আর না করি তাতে আমার ইমানের কোনো ঘাটতি আসবে না এটা হলো তাদের আকিদা বিশ্বাস এটা কখনো আহলেসুন্নাওয়াল জামায়াতের বা কোরআন হাদিসের অনুসরণ যারা করে তাদের এই আকিদা নয় তাই তারা মনে করে তারা কেন এই আকিদা পোষণ করে তারা বলে আল্লাহ রহমানুর রাহিম আল্লাহ দয়াশীল আল্লাহ আমার দয়া না করলে কি আমি পার হতে পারবো অতএব আল্লাহ দয়া করবেন এ কি অপরাধ করছি না করছি তাতে কোনো যায় আসে না শুধু তারা একটার উপর নির্ভরশীল তা হলো আল্লাহর দয়ার পর আশা করেই তারা করতে চায় কিন্তু আল্লাহর শাস্তির ভয় তারা রাখছে না এটাই তাদেরকে ভ্রান্ত পথে নিয়ে গেছে আরেক দল তারা কি করে তারা বলে যে না আল্লাহ যদি ধরেন এটার বিষয়ে তাহলে তো আমরা সব শেষ অতএব আল্লাহর রহমতের আশা করার সুযোগ নাই আল্লাহর এই শাস্তিটারই শুধু ভয় করতে হবে যার কারণে তারা কি করে তারা বলে যে সামান্য কেউ যদি কোনো কবিরা গুনায় লিপ্ত হয়ে যায় তাহলে শেষ তার আর ইমান নাই সে কাফের হয়ে গেছে সে চিরস্থায়ী জাহান্নামি যেটি খারেজি এবং মতাজিলা এদের আকিদা বিশ্বাস বিশেষ করে খারেজি সম্প্রদায়ের এই আকিদা বিশ্বাস কিন্তু আহলে সুন্নাওয়াল জামাত তারা বলছেন যে না কোরআন ও সহি হাদিসের আলোকে আমরা দুটি জিনিসকে সমান রেখেই অগ্রসর হব ভাবে পাখি তার দুটি ডানার উপর সমানভাবে ভর করে অগ্রসর হয় ঠিক ইমান ও ইসলামের বিষয়গুলি বা আল্লাহ রাবুল্লাহ আলমিনের বিষয়গুলি হলো তাই দুটি জিনিসকে সামনে রেখেই অগ্রসর হতে হবে এক হলো আল্লাহ রাবুল্লাহ আলমিনের শাস্তির ভয়ও আমাদেরকে সবসময় রাখতে হবে আরেক হলো সাথে সাথে আল্লাহ রাবুল্লাহ আলমিনের রহমতের আশাও করতে হবে রহমত থেকে নিরাশ হওয়াও যাবে না প্রিয় বন্ধুরা লেখক রহমহল্লা এক্ষেত্রে তিনি আয়াত নিয়ে এসেছেন প্রথমেই যে আয়াতটির আগে দুটি আয়াত রয়েছে অর্থাৎ সুরা আরাফের সাতানব্বই থেকে নিরানব্বই আয়াত আয়াতগুলির অনুবাদ একটু আমরা শুনবো আল্লাহ রাবুল আলম বলছেন আফা আমিনা আহলুল কোরা জনপদবাসী কি তারা খুব নিরাপদ মনে করেছে কি নিরাপদ যে আইয়া বা সুনা বায়াতা তারা যখন রাত্রিতে ঘুমে থাকে এই ঘুমের ঘরে তাদের কাছে হঠাৎ আমার আজাব এসে হয়তো তাদেরকে সব শেষ করে দিতে পারে এই আজাবের আশঙ্কা থেকে কি তারা নিজেদেরকে একেবারে নিরাপদ মনে করতেছে আবার বলছেন কারণ যদি নিরাপদ না মনে করত তাহলে তো তারা নাক ডাকে ঘুমাতে পারতো না নাক ডাকে তো ঘুমায় সেই ব্যক্তি যে নিজেকে একেবারেই সব কিছু থেকে ভয়ভীতি থেকে নিরাপদ মনে করে আবার বলতেছেন জনপদবাসী কি নিরাপদ মনে করছে যে তাদের কাছে আল্লাহ রাবুল আলমিনের আজাব এসে যেতে পারে দিন দুপুরের সময় যে ওয়াহুম ইয়াল ইয়ালাবুন তারা খেলতামশায় ব্যস্ত হয়ে গেছে কারণ খেলতামশায় কে ব্যস্ত হতে পারে খেলতামশায় সেই তখন খেলতামশায় ব্যস্ত হওয়ার সুযোগ পায় যার মনে কোন রকমের দুশ্চিন্তা নেই কোন রকমের টেনশন নেই কোন রকমের ভয় নেই তখন সে আনন্দ সহকারে খেলে আল্লাহ বলছেন যে দিন দুপুরে এরা খেলে ব্যস্ত হয়ে গেছে তারা কি আল্লাহর আজাব থেকে নিরাপদ হয়ে গেছে আল্লাহর আজাব কোন মুহূর্তে তাদেরকে আসে গ্রাস করতে পারে তারপরে বলতেছেন আফা আমিনু আল্লাহ আল্লাহর আজাব থেকে কি কেউ কাউকে নিরাপদ মনে করতে পারে ক্ষতিগ্রস্ত কাউম যারা ক্ষতিগ্রস্ত সম্প্রদায় যারা ইহকাল ও পরকাল এরাই শুধু আল্লাহ রবুল্লা আলমিনের আজাব থেকে নিজেকে নিরাপদ মনে করতে পারে কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিনের আজাব থেকে নিরাপদ নিজেকে মনে সেই করতে পারে যে আসলে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত আর যে ক্ষতিগ্রস্ত নয় ইহকাল ও পরকাল সে আল্লাহর কাছে প্রিয় বান্দা সে অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলমিনের শাস্তির সবসময় ভয় করবে এবং অপর দিক দিয়ে সে আল্লাহ রাবুল্লাহ আলমিনের শান্তির বা রহমতের বিষয়টিকে সে সবসময় কামনা করবে প্রিয় বন্ধুরা এরপরে লেখক রহমহল্লা সাথে সাথে আরেকটি আয়াত নিয়ে এসেছেন আল্লাহ রব আলমিন বলছেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের রহমত থেকে তো নিরাশ কেবলমাত্র তারাই হতে পারে যারা হলো দল্লুন পথভ্রষ্ট যারা পথভ্রষ্ট তারাই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে আর যারা হেদায়তের উপর রয়েছে ইমানের উপর রয়েছে তারা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না তারা সর্বদাই আল্লাহ সুবাহ আলার রহমতকে তারা কামনা করবে তারা আশা করবে লেখক রহমাহুল্লাহ এরপরে এ অধ্যায় আরেকটি হাদিস নিয়ে এসেছেন একটি গুরুত্বপূর্ণ হাদিস প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা হতে বর্ণিত তিনি বলছেন সুইলা আনিল কাবায়ের আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামকে জিজ্ঞাসা করা হলো কবিরা গুণা সম্পর্কে কবিরা গুণা কোনগুলি রাসুল সাল্লাহ আলিয়াল্লাম যখন বললেন আশের কবিল্লাহ কবিরা গুণা যেগুলি এখানে আল্লাহ রাসুল সাল্লাম তিনটা কবিরা গুনার কথা বলেছেন তিনটা কবিরা গুনার কথা বলেছেন এর অর্থ এই নয় যে এই তিনটার মধ্যে কবিরা গুণা সীমাবদ্ধ তা নয় বরং কবিরা গুণা অসংখ্য রয়েছে যার মধ্যে এখানে অবস্থা অনুযায়ী আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনটা বিষয়কে তুলে ধরেছেন এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত প্রিয় বন্ধুরা দশটি আমরা দুটি বিষয়কে কেন্দ্র করে শুনছিলাম একটি হলো আল্লাহ রাবুল্লাহ আলমিনের আজাব থেকে বা আল্লাহ রাবুল্লাহ আলমিনের পাকরাও থেকে কেউ কখনো নিজেকে নিরাপদ মনে করতে পারে না কোনো মমিন ব্যক্তি মমিন সবসময় আল্লাহর আজাব আল্লাহর শাস্তির সে ভয় রাখবে ঠিক একইভাবে কোনো মমিন ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের রহমত থেকেও কখনো নিরাশ হতে পারে না বরং মমিন ব্যক্তি সে আল্লাহর আজাইভাবে ভয় রাখবে আশঙ্কা করবে ঠিক অপরদিকে সে আল্লাহ রাবুল্লাহ আলমিনের রহমতেরও সবসময় সে আশা আকাঙ্ক্ষা করবে সে বিষয় নিয়ে আমরা একটি হাদিস শুনছিলাম অধ্যায় আমি অধ্যায় যেটি প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহুমা তিনি বর্ণনা করছেন রাসুল সাল আলী হোসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কবিরা গুনা সম্পর্কে কবিরা গুণা কবিরা গুণা কি একটু সংক্ষিপ্ত আমাদের পরিচয় জানা দরকার যেগুলি গুণা সাধারণত প্রাথমিকভাবে দুই ভাগে বিভক্ত একটা হলো কবিরা গুণা মানে বড় গুণা একটা হলো সগিরা গুণা মানে ছোট গুণা ছোট গুণা সগিরা গুণা যেগুলি সেগুলি সাধারণত আল্লাহ রাবুল্লাহ আলমিন বিভিন্ন এবাদতের মধ্য দিয়েও এই ছোট গুণাগুলিকে আল্লাহ মাফ করে দেন যেমন হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন আলজুমা টু তু ইল আল জুমা ওয়া সালাওয়াত আল খামস ওয়া রমাদান ইলা রমাদান মুকাফিরাতুন লিমা বাইনাহুমা মাস্তুনিবাতিল কাবায়ের আজকে আমরা জুমার নামাজ পড়লাম আবার আগামী যখন দিনে জুমার নামাজ পড়ব তো এই দুই জুমা পড়া হলে উভয়ে এই দুই জুমার মাঝে যে ছোট গুণাগুলি হয়ে থাকে সগিরা গুণাগুলি সেগুলি এমনিই আল্লাহ রাবুল আলমিন অটোমেটিকভাবে দুটো জুমা পড়ার কারণে মধ্যের গুণাগুলিকে আল্লাহ ক্ষমা করে দেন অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওয়া সালাওয়াত আল খামস পাঁচ ওয়াক্ত যে আমরা সালাত আদায় করে থাকি আমরা ফজরের সালাত আদায় করেছি আবার জহর করব। আবার আসরের সময় আসর করব। আবার মাগরিব করব আবার এশা এ ধরনের যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব প্রতিদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি ফজর পড়েছে আবার সে যখন জহর পড়বে এই ফজর এবং জহরের মাঝে তার যে সগিরা গুণাগুলি ঘটবে এগুলি আল্লাহ রাবুল আলমের কাছে সে মাপ যদি নাও চায় অটোমেটিক ভাবে আল্লাহ রাবুল আলমিন এটাকে ক্ষমা করে দিবেন এইভাবে পাঁচ ওক্ত এভাবে ক্ষমা হতেই থাকে অন্যভাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ও রমাদান ইলা রমাদান এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত এই রমাদানের রোজাগুলি সে ঠিকভাবে যদি পালন করে আবার রমাদান আসার পরে যদি ঠিকভাবে রোজা পালন করে তাহলে উভয়ের মাঝে যে সগিরা গুণাগুলি হয়ে থাকে এগুলি অটোমেটিকভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন ক্ষমা করে দেন তবে শর্ত হলো এই মাজতুন মাজতুনিবাতিল কাবা এর যখন সে কবিরা গুণা থেকে বিরত থাকে মানে কবিরা গুণাগুলিকে এগুলির মাধ্যমে অটোমেটিক ভাবে ক্ষমা করা হয় না কবিরা গুণাগুলির জন্য নিয়ম হলো সেগুলি ক্ষমার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে তৌবা করতে হয় তো এই কবিরা গুণাগুলি আবার দুই প্রকার কতগুলি কবিরা গুণা রয়েছে যেগুলিতে লিপ্ত হলে মানুষ সে গুণাই শুধু নয় বরং তার ইমানেই বাতিল হয়ে যায় ইসলাম থেকে সে বের হয়ে যায় সেগুলির মধ্যে অন্যতম হলো শেরকে আকবার বড় শেরকে এই বড় শেরকে যদি কেউ লিপ্ত হয় তার ইমানেই বাতিল হয়ে যায় জীবনের সব কিছু ধ্বংস হয়ে যায় আবার তাকে নতুন করে ইমান নিয়ে আসতে হয় আর আরেকটা কবিরা গুণা যে কবিরা গুণাগুলির কারণে মানুষ যখন লিপ্ত হয় সে গুনাহে লিপ্ত হয়েছে একটা বড় গুনায় যার কারণে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে শাস্তি দেবেন ইচ্ছা করলে আবার ইচ্ছা করলে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেটা ক্ষমাও করে দিতে পারেন তবে যদি সে তৌবা করে মারা যায় ইনশাআল্লাহ আশা করা যাবে সেগুলি তার ক্ষমা হবে কিন্তু এই কবিরা গুণার কারণে সে মানে ইসলাম থেকে বের হবে না তো আল্লাহ রসুল সাল্লাহামকে সেই কবিরা গুণা সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সাল্লাম দুই ধরনের এই কবিরা গুণা বললেন এমন কবিরা গুনারও পরিচয় দিলেন কথা বললেন যেটার কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় আবার এমন গুনার কথাও বললেন যে গুনার কারণে মানুষ গুণাগার হয় কিন্তু ইসলাম থেকে বের হয় না যে অপরাধের কারণে যে কবিরা গুনার কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় সেটা হলো আর শির্ক শির্ক বিল্লাহ আল্লাহ সুবাহ সাথে যদি কেউ শেরকে লিপ্ত হয়ে থাকে সেটি বড় শেরকে যদি কেউ লিপ্ত হয়ে যায় তো রাসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন কবিরা গুনা সম্পর্কে কিন্তু রাসুল সাল্লাহাম উত্তর দিলেন মাত্র তিনটা আরো অন্যান্য বহু কবিরা গুণা রয়েছে সেগুলির কথা বললেন না কারণ কি আবার অনেক হাদিসেও পাওয়া যায় আল্লাহ রসুলামকে জিজ্ঞাসা করা হয় যে কোনটি আল্লাহর কাছে উত্তম আবাদত আল্লাহ রসুলাম বলেন যে কখনো বলেছেন যে উত্তম আবাদত হচ্ছে হাজু বাইতুল্লাহিল হারাম কাবায় হজ করা সেটি হলো উত্তম আবাদত আবার কোন করেছেন যে উত্তম আবাদত কোনটি তিনি জবাব দিচ্ছেন যে আসসালাত আলা ওয়াক্তিহা আউ্য়াল ওয়াক্তি সালাত আদায় করা সেটি হলো উত্তম এবাদত আবার কোথাও জিজ্ঞাসা করেছেন কোনো সাহাবি তিনি বলছেন সেখানে যে আল জিহাদু ফিসাবিল্লাহ আল্লাহর পথে জেহাদ সেটি হলো উত্তম এবাদত বিভিন্নভাবে আল্লাহ রসুলাম জবাব দিয়েছেন এর কারণ হলো এই যে এই বিভিন্ন জবাব দেওয়ার বিভিন্ন কাজকে উত্তম উত্তম বলে জবাব দেওয়ার কারণ হলো দুটি এক হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ব্যক্তি হিসাবে জবাব দিয়েছেন অনেক সময় দেখেছেন যে যে ব্যক্তিটা আমাকে প্রশ্ন করছে সেই ব্যক্তিটার মাঝে কোন জিনিসটার বেশি প্রয়োজন রয়েছে আল্লাহ রসুলাম বা কোন জিনিসটার তার মাঝে বেশি অভাব রয়েছে তখন আল্লাহ রসুলাম ওই বিষয়টাই তাকে বলেছেন যে এটা হলো তোমার জন্য সবচেয়ে উত্তম বিবাদত এটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আবার অবস্থা হিসেবে যেই সময়টায় যেই কাজটার বেশি প্রয়োজন আল্লাহ রসুলাম ওই সময় জবাব দিয়েছেন যে এই এই কাজটাই এই অ্যাবার্ডটাই আল্লাহ রবুল্লা আলমের কাছে বেশি প্রিয় তো ঠিক অনুরূপভাবে এখানে কবিরা গুণা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রসুল সাল্লাম তিনটি কবিরা গুনার জবাব দিলেন যে এই তিনটি হলো কবিরা গুণা এর অর্থ এই নয় যে কবিরা গুণা শুধু তিনটিতে সীমাবদ্ধ তা নয় অনেক রয়েছে কবিরা গুণা সাধারণত কবিরা গুণা হলো সেগুলি যে গুণাগুলির পিছনে বা যেই গুণায় লিপ্ত হওয়ার কারণে জাহান নামের ধমকি দেওয়া হয়েছে অথবা লানতের কথা বলা হয়েছে অথবা কোনো শাস্তির কথা উল্লেখ করা হয়েছে সেই সমস্ত গুণাগুলি হলো কবিরা গুণা তো শের প্রথম বললেন যে আশের শেরক সম্পর্কে অসংখ্য আয়াতে এসেছে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলে হবে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যায় আবার আরেক আয়াতে বলছেন ইন্নআল্লাহ আলাহ ফিরুয়া ইউশরা কাবে যে ব্যক্তি আল্লাহর সাথে শেরকে লিপ্ত হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন তার এই শেরকি অপরাধকে ক্ষমা করেন না যতক্ষণ না সে তৌবা করে এটা হলো মূলত পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় গুণা যেটি আল্লাহ রাবুল্লাহ আলমিনের হকের সাথে সম্পৃক্ত হয় হকুকুল্লাহর ক্ষেত্রে সেটি হলো আশির বিল্লাহ জন্য সাহাবি আবদুল্লাহ সৌদ রাজি রাদিয়াল্লাহু রাসুল রাসূল সাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আইয়ু আয-যামবি আ'যাম যে কোন গুনাহটি সবচেয়ে বড় অপরাধ অন্য বর্ণনা আসছে বে আকবরুল কাবা কাবাইর কোন গুণাটি সবচেয়ে বড় গুণা আল্লাহ রসুল সাল্লাম জবাব দিলেন ও হুয়া খালাকা সবচেয়ে বড় গুণা হলো এই যে তুমি যেই আল্লাহ সুবাহ তোমাকে সৃষ্টি করেছেন তুমি সেই আল্লাহ সুবাহ হতালার যখন কোনো সমকক্ষ তৈরি করে নেবে সেটাই হলো পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ কারণ আল্লাহ সুবাহ তিনি হলেন খালেক কেউ খালেক হওয়ার অধিকার রাখে না এরপরও মানুষ যদি আল্লাহর হক অন্যজনকে দিতে যায় তাহলে নিশ্চয়ই এটি হলো সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে জঘন্যতম প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন যে সবচেয়ে বড় অপরাধ সেটি হলো আর শির্ক বিল্লাহ তারপরে বললেন কি এরপর হলো ওয়ালিয়া সুমির রাউহিল্লাহ ওয়ালিয়া সুমির রাউহিল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিনের রহমত থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের দয়া থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের হেফাজত থেকে নিজেকে নিরাশ মনে করা নিজেকে নিরাশ মনে করা নৈরাশ্য হওয়া যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের দয়া মায়া থেকে নৈরাশ্য হওয়া এটা হলো একটা কবিরা গুণা অতএব আল্লাহ রাবুল আলমিন এর দয়া মায়া থেকে কখনো কোনো ব্যক্তি কোনো মমিন নৈরাশ্য হতে পারে না বরং অন্য আয়াতে আল্লাহ রাবুল আলমিন যেটা বলছেন যারা পথভ্রষ্ট তারাই শুধু আল্লাহ রাবুল আলমিনের রহমত থেকে নৈরাশ্য করতে পারে তো অতএব এটি হলো একটি কবিরা গুণা দ্বিতীয় হলো ওয়াল আমন মিম্মাকরিল্লাহ অনুরূপভাবে আল্লাহ রাবুল আলমিনের আজাব থেকে নিজেকে নিরাপদ মনে করা এটাও হলো আরেকটি কবিরা গুণা আল্লাহ রাবুল্লাহ আলমিনের আজাব থেকে নিজেকে নিরাপদ মনে করা এটাও হলো কবিরা গুণা কারণ যে ব্যক্তি আল্লাহর আজাব থেকে নিজেকে নিরাপদ মনে করবে এখন নিজেকে নিরাপদ কে মনে করে হয়তো আমরা বলতে পারি যে না আমরা তো কখনো নিজে আল্লাহর আজাব থেকে নিজেকে নিরাপদ মনে করি না আমি বলবো যে না আমরাও অনেক সময় নিজেকে আল্লাহর আজাব থেকে নিরাপদ মনে করি কিভাবে মনে করি মনে করি যখন আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে একটা অন্যায়ের যখন লিপ্ত হয়ে থাকি এটাই হলো আল্লাহ রাবুল্লাহ আলমিনের আজাব থেকে নিজেকে নিরাপদ মনে করা কারণ কোনো ব্যক্তি আল্লাহর আজাব থেকে নিজেকে নিরাপদ না মনে করলে সে তো নিশ্চিন্ত হয়ে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই নিঃসংকোচে কোনো অন্যায় তো করতে পারে না যার মানে আল্লাহর আজাবের ভয় রয়েছে সে তো কখনো অন্যায় কাজে সবসময় লিপ্ত হতে পারে না তাহলে আমরাও অনেক সময় কি করি যে আল্লাহর আজাব থেকে নিজেকে যেন নিরাপদ মনে করি একজন ব্যক্তি দিনের পর দিন পাঁচ অক্ত সালাত আদায় করে না দিনের পর দিন সে পাঁচ অক্ত সালাত আদায় করে না তাহলে কি এ নিজেকে অবশ্যই আল্লাহর আজাব থেকে যেন মনে করছে সে নিরাপদ না হলে তো যদি আল্লাহর আজাবের ভয় থাকতো তাহলে ওক্ত হওয়ার সাথে সাথে তো সে আর দেরি করতো না যখন মসজিদে হাইয়া আল্লাহ সালা বলবে সে ছুটে যাবে যদি আল্লাহর আজাব থেকে নিজেকে নিরাপদ না মনে করে ঠিক অনুরূপভাবে বিভিন্ন রকমের আরও আজকে পরিবেশ পরিস্থিতি যে ব্যবিচার জেনা ব্যবিচার ইত্যাদিতে যেন সেই জেনা ব্যবিচারের সমুদ্রে আজকে মানুষ হাবুডুবু খাচ্ছে তো এই পরিবেশে হাবুডুবু সে কখন খাচ্ছে কিভাবে সে নিজেকে মনে করছে যে মনে হয় যে আল্লাহ রাবুল আলমিনের সে বা পরিবেশের মানুষেরাই বা নামধারী যারা আজকে মুসলমান তারাও নিজেকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের আজাব থেকে নিরাপদ মনে করছে না হলে সে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস এই পরিবেশে এই অবস্থায় বা এই স্বভাবে সে কিভাবে চলতে পারে আল্লাহ রাসুল সাল্লাহ আলী তার অবস্থাটা ছিল এই যখন আকাশে একটু মেঘ ডাকত আল্লাহ রসুল সাল্লাম অস্থির হয়ে যেতেন আল্লাহ রাসুল সাল্লাম তিনি নিজে অস্থির হয়ে যেতেন মনে করতেন ভয় করতেন যে মনে হচ্ছে আল্লাহর আজাব কোন দিক থেকে নাকি আসে তাহলে আল্লাহর রসুল সাল্লাম যদি এই অবস্থায় তিনি অস্থির হয়ে যেতেন নাকি কোন দিক থেকে আল্লাহর আজাব আসে আর আমরা নিরাপদভাবে তাহলে নিশ্চয়ই আমরা একেবারে নিজেকে নিরাপদ মনে করে এই সমস্ত অন্যায় বা ত্রুটির মধ্যে আমরা ডুবে আছি লেখক রাহেমহল্লা এ অধ্যায় তিনি আরো একটা হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত সেই হাদিসটিও একই সমর্থবোধক হাদিস সেটিও সহি হাদিস সেখানে তিনি বলছেন যে আকবরুল কাবা এর সবচেয়ে বড় অপরাধ যেটা আগে আমরা একটু বলেছিলাম যে সবচেয়ে বড় অপরাধ পৃথিবীর বুকে সবচেয়ে সেটা হলো আল ইশরাক বিল্লাহ আল্লাহ সুবাহান হুয়া আল্লাহর সাথে শেরকে লিপ্ত হওয়া তার কোনো অংশী সাব্যস্ত করা যে কোনো দিক থেকে হোক তারপর দ্বিতীয় বলছেন যে ওয়াল আমনমিম মাকরিল্লাহ অন্যভাবে আল্লাহ রবাহ আলমিনের শাস্তি থেকে নিজেকে আল্লাহর আজাব থেকে নিজেকে নিরাপদ মনে করা এটাও কবিরা গোনা ওয়াল কানু তুমির রহমাতিল্লাহ আবার আল্লাহ রাবুল্লাহ আলমিনের রহমত থেকে নিজেকে নিরাশ করা আল্লাহ রাবুল্লাহ আলমিনের রহমত থেকে নিরাশ হওয়া এটাও একটা ওয়ালিয়া আসুমির রাউহিল্লা এখানে তিনি দুটি শব্দ ব্যবহার করেছেন একটি হলো আল কানুতুমির রহমাতিল্লা আরেকটি হলো সুমির রৌহিল্লা যা আল কানুতুমির রহমাতিল্লা এর অর্থ হলো যে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে যে রহমত দিবেন আমাকে যে নিয়ামত দিবেন সেই নিয়ামত থেকে নিরাশ হয়ে যাওয়া এটা হলো আল কানুতুমির রহমাতিল্লা আরেকটা হলো আল্লাহ রাবুল্লাহ আলমিন যে তার দয়া করেই আমাকে আজাব থেকে বাঁচাবেন এটাও একটা আল্লাহর রহমত এটা হলো আলিয়া সুমির রাউহিল্লা যে আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি আমাকে সংরক্ষণ করবেন বাঁচাবেন এই ক্ষেত্রে তার প্রতি বাঁচাবেন না বা নিরাশ হয়ে যাওয়া সেটাও হলো একটা কবিরা গুণা আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু